কি সুন্দর এই বসুন্ধরায় অসুন্দরের অভাব নাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই কি সুন্দর এই বসুন্ধরায় অসুন্দরের অভাব নাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই কি সুন্দর এই বসুন্ধরায় অসুন্দরের অভাব নাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই দক্ষ নেতার লক্ষ্য সেনা আমরা সাত রহিজ বুল্লা সতর জীবন হইতেই মানব শরীয়তুল্লাহ দক্ষ নেতার লক্ষ্য সেনা আমরা সতর হিজবুল্লাহ সতর জীবন হইতেই মানব শরীয়তুল্লাহ একক প্রভুর বান্দা কেন একক প্রভুর বান্দা কেন ভিন্ন দলে ছিন্ন ভাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই কি সুন্দর এই বসুন্ধরায় অসুন্দরের অভাব নাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই নতুন গানে নতুন প্রাণে ভরিব এ ধরিত্র প্রিয় নবীর সুন্নাত মত গড়িব এ চরিত্র নতুন গানে নতুন প্রাণে ভরিব এ ধরিত্র প্রিয় নবীর সুন্নাত মত গড়িব এ চরিত্র দেখো জাহেলিয়া যুগ জমানা জাহেলিয়া যুগ জমানা আবার সে পড়ছে ভাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই কি সুন্দর এই বসুন্ধরায় অসুন্দরের অভাব নাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই লক্ষ দুঃখের বক্ষ ব্যথা দূর করিবার কেহ নাই দুঃখের সকল দুঃখ সূক্ষ্ম ভাবে দেখতে চাই লক্ষ দুঃখের বক্ষ ব্যথা দূর করিবার কেহ নাই দুঃখীর সকল দুঃখ সূক্ষ্ম ভাবে দেখতে চাই শহর নগর বোঝাই শুধু শহর নগর বোঝাই শুধু জালিম নেতার অভাব নাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই কি সুন্দর এই বসুন্ধরাই অসুন্দরের অভাব নাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই রই কাতলারা কাইডা নিচ্ছে নিঃস্ব দুঃখীর হাতের পাঁচ ধনির ধন তো বাড়ছে ভাসছে চোখে গরিব লাশ রই কাতলারা কাইডা নিচ্ছে নিঃস্ব দুঃখীর হাতের পাঁচ ধনির ধন তো বাড়ছে ভাসছে চোখে গরিব লাশ মারামারি কাটাকাটি মারামারি কাটাকাটি নিত্য কত দেখতে পাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই কি সুন্দরে বসুন্ধরায় অসুন্দরের অভাব নাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই দিকে দিকে পৌঁছে দেব আম্বিয়াদের পয়গাম সোহাদা সিদ্দিকিনার সালেহিনের জয় গান দিকে দিকে পৌঁছে দেব আম্বিয়াদের পয়গাম সোহাদা সিদ্দিকিনার সালেহিনের জয় গান তাদের পথেই চলব মোরা তাদের পথেই চলব মোরা যত বাধা আসুক ভাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই কি সুন্দর এই বসুন্ধরায় অসুন্দরের অভাব নাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই কি সুন্দরে বসুন্ধরাই অসুন্দরের অভাব নাই এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই আমরা এইগুলি সব বিদায় দিতে চাই প্রিয় শ্রোতা সুর আর ছন্দে ফুরিয়ে এলো জুলফিকার হামদ নাথ ও গজল পরিবেশক দলের এবারের হৃদয়স্পর্শী পরিবেশনা আরশে আলার মেহমান এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম তানজিম মোহাম্মদ আবদুল্লাহ আল হাদি মোহাম্মদ আব্দুল মুনিম খান মোহাম্মদ জুলফিকার আলী হিজবুল্লাহ মোহাম্মদ ইমাম হোসাইন মোহাম্মদ আবুল কালাম নেসারি মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ আল আমিন ও কারি মোহাম্মদ মাহদি হাসান রচনায় কবি রুহুল আমিন খান মোহাম্মদ নুরুল আমিন আমজাদি শাহ মোহাম্মদ নেসারুল্লাহ মোহাম্মদ আব্দুল মনিম খান মোহাম্মদ জুলফিকার আলী হিজবুল্লাহ হাফেজ আহমদুল্লাহ মোহাম্মদ ইমাম হোসাইন ও মোহাম্মদ আবুল কালাম নেসারি পরিচালনায় শাহ নেসারুল্লাহ সার্বিক দিক নির্দেশনায় আলহাজ হজরত মাওলানা শাহ আবু নসর নেসারুদ্দিন আহমদ হুসাইন ব্যবস্থাপনায় মোহাম্মদ জহিরুল ইসলাম কৃতজ্ঞতায় মাওলানা কাজী মফিজউদ্দিন ও মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভি সৌজন্যে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফ আল্লাহ হাফেজ